গ্রহণ করতেন এবং তার প্রতিদান দিতেন তো সমাজে বসবাস করতে গেলে লোকের সঙ্গে সঠিকভাবে চলাফেরা করতে গেলে যাতে প্রেম প্রীতি বৃদ্ধি পায় সেই কাজটা করতে হবে তো এক অপরে যদি আমরা উপহার লেনদেন করি তাহলে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ভাব জেগে উঠবে ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি হবে তো এই হাদিস থেকে যা কিছু আমরা উপদেশ পাচ্ছি সংক্ষেপে সেটা আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা করেছি সুতরাং সম্মানের সহিত যদি কোনো ব্যক্তি উপহার আপনাকে প্রদান করে তাহলে আপনি সেই উপহার গ্রহণ করবেন সুতরাং সম্মানের সহিত উপহার আদান প্রদানের মাধ্যমেই মানুষের মাঝে গড়ে ওঠে সুসম্পর্ক আপনি যদি আপনার বন্ধু বান্ধবের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে চান তাহলে আপনারা উপহার আদান প্রদান করবেন কতগুলি লোক আছে সমাজে যে শুধু নিব নিব করে শুধু নিতে চাই আর কতকগুলি লোক আছে সমাজের মধ্যে যে শুধু দিতে চাই তো যে দিতে চাচ্ছে সে তো ভালোই কিন্তু যে নিতে চাচ্ছে শুধু এর দিকে একটু আমি এর দিকে একটু আমি লক্ষ্য করে বলছি যে উত্তম পদ্ধতি হলো যে আমরা নিব এবং দিব গ্রহণ করব এবং প্রদানও করব অপরের অপরের কাছ থেকে উপহার নিব আর অপরকে উপহার দিব তবে আমি যখন আপনাকে উপহার দিব তখন যেন আমার মনে এইটা না জাগে যে আমি এর কাছ থেকে আবার উপহার নিব বা দ্বিগুণ উপহার নিব এইটা যেন মনোভাব না থাকে আপনি যখন উপহার দিয়ে দিলেন এটা আল্লাহর জন্য দিয়ে দিলেন আশা করবেন না কিন্তু যাকে উপহার দিলেন তার দায়িত্ব হচ্ছে সেও যেন আপনাকে উপহার প্রদান করে সুতরাং সম্মানের সহিত উপহার আদান প্রদানের মাধ্যমেই মানুষের মাঝে গড়ে উঠে সুসম্পর্ক তো আমরা সুসম্পর্ক এমনভাবে গড়ে তুলব যাতে অটুট থাকে আর যেটা আন্তরিক আন্তরিকতার সহিত আমরা গড়ে তুলতে পারি এই নয় যে কোনো মতলবে তাহলে ওটা ঘুষ হয়ে যাবে কোনো মতলবে আপনাকে যখন আমি উপহার দিব আপনি যেন আমার কোনো কাজ করিতেন আপনার হক নাই অথচ আপনি সেটা করিয়ে চাচ্ছেন বা করিয়ে নিতে চাচ্ছেন আর এর পরিবর্তে আপনি কিছু উপহার দিচ্ছেন উপহারের নাম করে এটা উপহার নয় আসলে এটা ঘুষ হয়ে যাবে এটা বর্জন করা অপরিহার্য সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার উপহার যদি অপমানজনক হয় কোনো কোনো ব্যক্তি দেখবেন এমন খারাপ বস্তু দিচ্ছে যেটা গ্রহণ করার যোগ্য নয় তাই বলছি যে উপহার যদি অপমানজনক হয় তাহলে সেই উপহার গ্রহণ করবেন না হ্যাঁ সম্মানের সহিত যদি উপহার আসে সেটা অল্প হলেও আপনি সেটা গ্রহণ করবেন তাই স্মরণ রাখা দরকার যে উপহার অপমানজনক না হলে তা গ্রহণ করা উচিত আর যদি অপমানজনক হয় তাহলে সেটা গ্রহণ করতে হবে না আরও একটি বিষয় জেনে রাখা দরকার যে উপহারের প্রতিদান দেওয়া দরকার কিন্তু এই প্রতিদানের অর্থটা কি রাসুল্লাহ সাল্লাম উপহার নিতেন এবং তার প্রতিদান দিতেন তো আমরাও যেন সেটাই পথ অবলম্বন করি কিন্তু হ্যাঁ কোনো অভাবগ্রস্তকে কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে যদি কোনো ধনবান ব্যক্তি উপহার দেয় বা সাদকা দেয় তো এই স্থানে সেই ধনবান ব্যক্তি তার উপহারের বদলা চায় না দুয়ার আশা করে সুতরাং তাকে আপনি দুয়া দেবেন তো যে ব্যক্তি আপনার উপকার করবে তার যদি তার জন্য আপনি বলবেন জাজাক আল্লাহ হাইরান মানে আল্লাহ আপনাকে এর উত্তম বদলা দান করুন অর্থাৎ এই উপহারের বদলা দেওয়া বদলা প্রদান করার দায়িত্বটা আপনি ন্যস্ত করলেন আল্লাহর উপরে যে আল্লাহ আপনাকে যেন এর বদলা প্রদান করেন কিন্তু যখন স্বাভাবিক অবস্থায় আমরা থাকব এক পর্যায়ের লোকজন তখন আমরা দিব এবং নিব এটি হচ্ছে উত্তম পন্থা তো উপহারের প্রতিদান দেওয়ার অর্থ হচ্ছে এই যে উপহারে উপহারের বিনিময়ে উপহারের বিনিময়ে উপহার প্রদানকারীকে এমন একটি অন্য উপহার দেওয়া উচিত যার মূল্য কমপক্ষে উপহারের যেন সমতুল্য হয় যে উপহারটা আমাকে আপনি দিয়েছেন অনুরূপভাবে আমিও যেন একটা অন্য উপহার আপনাকে দিই এটাই আমাকে আমার অন্তরে যেন থাকে এটাই চেষ্টা করতে হবে আর সব সময় আমি নিব আমি লুটপাট করব আমি গ্রহণ করব এইটা যেন মনোভাব না থাকে আল্লাহ তালা যেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে উপহার লেনদেন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত